ليلكم مثل من شعبان تقوم ليلها قلم ألا مسترزق فأرزقا শীতকালেও বেরোতে যাবে আচ্ছা, সরাসরি কাপের কাপের কোনো অস্বীকার করে বা সরাসরি মুসলিম আল্লাহর এদের কি হবে ইমানদার ব্যক্তিদের বাঁচতে চাবে এদের তো কোনো কল্পনাই করা কোথাও বেরতে দেখবা বিভিন্ন পীরের নামে পত্রিকায় আমি দেখেছি তারা এই ঘটনা বিজ্ঞাপন দিয়ে ওইসব লোক তারা সন্তান ধর্মে থেকে জান্নাতে যেতে চায় কখনো যেতে পারবে না আর যে পীরে এই ঘটনা দিবে তার ইমান নষ্ট হয়ে যাবে সে কোরআনের বহু আয়াত অস্বীকার করে দেবে যেসব আয়াত আল্লাহ তারা বলে দিচ্ছেন যে শেষ নবী মোহাম্মদ আগমনের পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে ইসলাম ছাড়া কোন ধর্ম দ্বারা এখন আর নাজাদ পাওয়া যাবে না এক সময় খ্রিস্টান ধর্ম ঠিক ছিল ইহুদি ধর্ম ঠিক ছিল এটা ধর্ম কোন এক সময় ঠিক ছিল কিন্তু শেষ নবী আগমনের পরে সব বাকি এখন ওই ধরনের কথা বললে যে সন্ধ্যা ধর্মে থেকে সাধনা করো তোমরাও দেখতে চাইবা যে বলবে তার ইমান থাকে যে বিশ্বাস পাবে এখন যদি কেউ বিশ্বাস করে শেষ করে আসার পরে যদি কেউ বিশ্বাস করে হিন্দুরা ভালো মতো চললে দোকানবাদী ফাঁকিবাজি না চললে তখন যাবে খ্রিস্টানরা ঠিক মতো চললে যদি কোনো কাউকে জুলুম না করে অনেকে এরকম মনে করে না উদ্দিল্লা তাওয়া হয়েছে মুসলমান এই ধ্যান ধারণা রাখলে এই বিশ্বাস রাখলে সে ইমানের গণ্ডি থেকে ছাড়ে এই একটা খাতা যাদের ইমানের সেরেক মিলানো আছে এরা বেঁচে যাবে দুই নম্বর খাতা আল্লাহর হক নষ্ট করে কোন মবে এটার ইমান কিন্তু কোনো কারণে আল্লাহর হক নষ্ট করে দেবে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আর আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন আল্লাহ হাতে তিন নম্বর খাতা বাদ্দার হক আল্লাহ তালা কখনো ছাড় দিবেন উসুল করে খাবেন আল্লাহ না করুক আমি তারা হক নষ্ট করে থাকলে বাপের হক মায়ের হক স্ত্রীর হক সন্তানের হক ভাই বেড়াদের হক প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক একটা জীব জন্তুর হক নষ্ট করে থাকলে এই হক উসুল হওয়া পর্যন্ত বেড়তে যাওয়া যাবে না এই জন্য আমি বলেছিলাম এটা প্রথমে আলোচনা করব এর মধ্যে সবে বলা এসে গেল আগামী শুক্রবার আগেই তো সবে বলা আগামী শুক্রবার আগে কি সবে বলা হ্যাঁ উনত্রিশ তারিখ উনত্রিশ ভালো কথা তো যেহেতু সর্বনাশ শক্তি কম করছি আজকে মনে হয় আপনি কত দুই তারিখ ঠিক আছে চান্সের যেহেতু দুই তারিখ ছয় বছর আগে আমরা ঠিক আছে আচ্ছা শুক্রবার এই সবে বরাত আপনার তাহলে আমি ভাবে ওই প্রসঙ্গটা স্থগিত রেখে এবার এইটার কথা বলব যেখানে একদম সামনে এটা জানার জন্য এই দুঃশুক্রবার লেগে যাবে সবে সম্পর্কে শরিয়াতের কি আদেশ নিষেধ এটুকু বোঝার জন্য এই শুক্রবার আগামী শুক্রবার প্রয়োজন যাতে এটাকে আমরা কাজে লাগাইতে পারি এটাকে নষ্ট না করে দেবে এর জন্য ওই প্রসঙ্গকে স্থগিত রেখে আমি এখন মাথার উপর যে প্রসঙ্গ করে যে মশলাটা জানা জরুরি এই মশলা বায়ন করার জন্য প্রসঙ্গ পরিবর্তন করে আমি সর্বরাতের আলোচনা শুরু করব এটা আপনারা দিলের কান দিয়ে শুনবেন এবং অন্যদের কাছে পৌঁছাইবেন নেহাত জরুরি এই ব্যাপারে আমার পক্ষ থেকে একটা পর্চা দেওয়া হয় লিফলেট দেওয়া হয় এটা আপনারা চাইলে ফটো করে দিতে পারবেন যারা দলিল চায় হাফিজের কিতাবের দলিল কার কিতাবের দলিল এই বিস্তারিত দলিল ওর কাগজে দেওয়া দুই টাকা ব্যয় করে ফটো করে দেবেন আর যারা আমার কথাকে যথেষ্ট মনে করেন তাছাড়া দলিল দরকার নেই আমার কথাই তাদের জন্য দলিল এই রাত সম্পর্কে এই জন্য বয়ান করা জরুরি হয়ে পড়ছে এই রাত দিয়ে দুটা গুরু হয়ে গেছে দুটো গ্রুপ ভুলের মধ্যে আছে হক হল এই দুটার মাঝখানে সবে বরাত নিয়ে মুসলমানদের মধ্যে দেখা যেতেছে দুটা গুরু হয়ে গেছে অন্তত বাস্তব যেটা হক যেটা ওটা ও দুর্গার নাম এক গুরু বলতেছে যে সবে বরাতটা সবে মেয়েরাজের মতো সবে মেয়েরাজের যেমন ইবাদত নেই কোন ইবাদত করতে বলা হয় না এই রাত্রেও কিছু করতে বলা হয় না তাদের এই কেউ যদি কিছু করে ইবাদত বলতে কি তো তার সঙ্গে একটা বেদাত এই হলো এক গুরুদের বক্তব্য সবে বলাটা কিসের মতো মেয়েরাজের মতো মেয়েরাজের তো কিছু করতে বলা হয়নি শরীরে কোনো ইবাদতকে ধারণ করে না হ্যাঁ ওইটা তো শিক্ষা নিতে হবে আমি এক সময় বলেছিলাম তিনটা শিক্ষা নিতে হবে ছেলের মুক্ত ইমান নামাজ কোরআন শিক্ষা নিতে হবে বিশেষ করে ইবাদত আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া হয় এক গ্রুপ বস্তু তো ওই রকম তাদের কেউ ইবাদত করলে দেবে রাত করলো এলে এক গুরুদের বক্তব্য ঠিক না আর এক তারা বলতে না সবে বরাতটা সবে কবরের মতো সবে বরাতটা সবে মেরাজের মতো না সবে কদরের মতো প্রমাণিত আছে ফজিলত আছে প্রমাণ তারা ভুল করতেছে তারা সর্বরককে মানার পরে এমন কত কোনো কাজ করতেছে যেগুলো বলা হয়নি যেগুলো করতে বলা হয়নি যেমন খাস তরিকায় নামাজ বিশেষ তরিকায় নামাজ পয়লা রাখাতে অমুক করা করতে হবে এতবার দ্বিতীয় রাখাতে অমুক করা করতে হবে এতবার এইসব কথা কখনো হাজির আছে না এই যে সোরা নির্দিষ্ট করে তারা ইবাদত করতে বলতেছে এ দলই কোথায় হাজির কোথায় কোনো হাদিস নেই কোন করা ওই ভিত্তিহীন কিতাব মকসুদুল মোমেনিন সালেকিন এসব কিতাবে লিখবে কিতাবে লিখলে তো হবে না ওখানে রেফারেন্সে কোরআনের আয়াত পেশ করতে হবে পেশ করতে হবে কিতাবে লিখলেই হয়ে গেল অনেক কিতাব আছে অথেন্টিক না বিশাল কিন্তু বড় লোকেরা পড়ে আনতে থাকে ভিত্তিহীন কিতাব মূল কিস্তাকে এত অসালো করে লিখছে এত অসালো করে লিখছে যেই পড়বে সে কাঁদবে কিন্তু বাস্তব ঘটনারা বোঝায় তো এই যারা এরা মানতেছে কিন্তু এই লয়ে আছে একই বাদে আরো কি করতেছে তারা নকল করার জন্য বস্তিতে আসতেছে এটাও ভিত্তিহীন আল্লাহ রসুল নকল করার জন্য হজ উত্তম বলেছেন পশ্চিম উত্তম বলেছেন তিন নম্বর তারা নকল নামাজের জামাত করতে আল্লাহ তসবির জামাত করতেছে তাহাজ নামাজের জামাত করতেছে অথচ এইসব নামাজের কোন জামাত আল্লাহ রসুল থেকে প্রমাণিত নেই শরিয়া হইতে গেলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত হইতে আপনার আবেগ হ্যাঁ আপনার উচ্ছ্বাস আপনার মনের আকর্ষণ এগুলোর নাম শরিয়া আপনি বলে হুজুর একা পড়লে তো মনোযোগ হয় না এইগুলো সকলে মিলে পড়লে খুব মনোযোগ হয় এইটা আপনার যুক্তি দিলেন বুদ্ধি দিলেন আপনার এই বুদ্ধি যুক্তি আপনার আবেগ এর নাম শরিয়ত না শরিয়ত কোন থেকে প্রমাণিত করতে হবে খুব করতে হবে যে আমাদের কাছে করতে ভালো লাগবে আমার কোনটাতে দিলের মধ্যে শান্তি আছে এটার নাম ইবাদত না ইবাদত হল আল্লাহ রসুল যেটা বলে গেছেন সেটা করে গেছেন ওটার নামে বাধা আমি আগেও বলেছি জানা নামাজ হয়ে গেছে এটা মাইয়ের জন্য দোয়া কিন্তু আপনার মনের আবেগ জানাজা নামাজের পরে হুজুরে হাত তুলে বাংলায় দোয়া করবো জানাজাটা আবৃত হয়েছে হুজুরে কিছু কান্না আছে নেই হুজুরে বাংলাতে দোয়া করো নজরের কথা বলো মেয়েদের জন্য খুব কামনা করো আমরা বাংলা বুঝতে পারলাম খুব আবেগ আগ্রহ হবে আপনি একটা মোনাজাত দিবেন জানাজানার পরে লাশ সামনে নিয়ে একটা মোনাজাত দিবেন সবাই মিলে কান্দে জামা ভিজে গেল জানাজা কিন্তু কারো জামা ভেজে এই মোনাজাতে জামা ভিজে কি খুশি যে তো একদম জান্নাতুল দাও নসিব হয়ে গেছে দেখ আজকে মাইয়াতের এক ভালো কোনো ফায়দা হয় না এই লোকগুলোর মোনাজাত বাতিল গুণা হয়েছে এবং মাইয়েতকে এই মোনাজাত দিয়ে করতে কেন বিলম্ব সব লোকগুলো আসা বাংলা মোনাজাত দিতে দেয় তারা সময় ক্ষেপণ করলো সব আসামি হয়ে গেল তোমরা মাইয়েতের দাপন করতে দেরি করলে কেন না বড় দখল করতে নিয়ে যেতাম এটা ফালতু কাজ করে শয়তানি কাজ করে তারপর তোকে দেরি করলে কেন সব আসা ও আবেগ করলো আবেগ করে কি হলো আসামি হয়ে গেল এই জন্য আপনার আমার আবেগের নাম আর কান্নাকাটির নাম ধরিয়ার নাম ওর হচ্ছে কম কান্নাকাটি হয় না মাজার যারা চিন্তা করে তারা কম কান্নাকাটি করে না অনেক কান্নাকাটি করে কান্নাকাটি বলে ধরিয়ে চলে যায় আল্লাহ হুকুম মতো কান্নাকাটি করতে হবে না জন্য তারা মসজিদে যে জামাত করে এটা সরিয়াতে যায় এছাড়াও অনেক কাজ করে তারা মাইকের ছবি না পড়ে গলত গলত মিলাদ পড়ে একটা মিলাদ এসে পড়ায় খুব কম হবে কি মিলাদ রসুলের জীবনের কোন সাইড নিয়ে আলোচনা করে মেলাদের অর্থে রসুলের জীবনে আলোচনা করা আপনি অর্থে আলোচনা করে যে কোনো ভাই তার হ্যাঁ নামাজের তরিকা কি ছিল মসজিদে ঢোকার কি তরিকা ছিল লোকদের সাথে সাক্ষাৎ করার কি তরিকা ছিল খাওয়ার কি তরিকা ছিল ঘুমানোর কি তরিকা ছিল বিবিদের সাথে আচরণের কি তরিকা ছিল তিনি বাজারে দেখেছেন বাজারে ওনার কি আচরণ ছিল সব হাদিসে পাট বাই পাট লেখা কেউ ইন্তেকাল করলেন ওনার কি তরিকা ছিল তার কাছে কি করতেন কেউ অসুস্থ হয়ে গেলে আল্লাহ নবীর কি তরিকা ছিল সব আকার আজকে কোন সাইডে আলোচনা করা আলোচনা করা পরে যে দুরুদ পড়বেন যা সহি দুরুদ হইতে হবে যে দুরুদ হাদিসের কিতাবে আছে এই দুরুদ হইতে হবে রসুলের জেন্দেগি নিয়ে আলোচনা করবেন দুরুদটা সঠিক পড়বে এইরকম মেলা যদি করেন দুনিয়াতে কোন মুক্তি বাধা দেবেন আর একটা মিলাদ আছে যেখানে রসুলের জীবনের কোন আলোচনা নেই বাংলা উর্দু ফার্সি কবিতা গায় কতগুলো কবিতা করে এই একটা কাজ করে আর একটা হলো তাওয়াল্লুক পড়ে আমাদের নবী সাল্লাহ সাল্লামের মায়ের গর্ভ যখন পূর্ণ হল তখন তিনি আমাদের নবী সাল্লাহ সাল্লামকে ভূমিষ্ঠে বললেন এবং তখন জান্নার থেকে অমুক অমুক অমুক মহিলারা জান্নাতি মহিলারা আসবে তো ওনার মায়ের গর্ভ যখন পূর্ণ হল তিনি আমাদের নবীকে ভূমিষ্ঠ করলেন এটার নাম তাওয়াল এরকম অলাম মিন এবার শুরু করে এটাও না কোরআন রায় না শব্দ না এর ফজিলা এটা তো সবাই জানে মহিলাদের গর্ব পরিপূর্ণ হয়ে গেলে সন্তান ভূমিষ্ঠ করে সেটি হলো নতুন তথ্য আরবিতে বলে নতুন কিছু হয়ে গেল এটা তাওয়াল তিন নম্বর মতগুলো গুরুত্বের পরে যার কোন ভিত্তি সরিয়াতে নেই কোন ভিত্তি নেই ইয়া নবী আল্লাহ তো পারলে আমাকে আমি আজকে শুরু এত সহি দুরুদ অন্তত একশো পাওয়া যাবে মিলাই আপনি এখানে না পড়ে ভিত্তিটা কেন পড়তেছেন এত দাম টাকা যার টাকায় কোনো ফায়দা হয় যার টাকায় জেল হয় কোন হাদিসের কিতাবে নেই আল্লাহ তালা এই দুরুদ শিকার নাই হাদিস রাখলাম আগে গ্রামের দিকে ব্যক্তিগুলো ঠিক না তোরা আলেন থাকলে আমার সাথে বলবো গ্রামের দিকে কি কি ভুল আছে অর্থ ঠিক অর্থ ঠিক এই আশা বলবো আর একটা বন্ধুকে হঠাৎ দাঁড়ায় বসে পড়ছে কিন্তু বসে পড়ো দাঁড়াই পড়ছে তো দাঁড়াই পড়ে হঠাৎ দাঁড়াই দেওয়ার কি বলতে লাগবে দুরুস্তরে একা পড়া দিকে এবং বসে পড়া উত্তম দাঁড়াই পড়া যায় উত্তমটা খাচ্ছেন কেন নামাজে আপনাকে বসা অবস্থায় দূর করতে বলা হয় দাঁড়া অবস্থায় দূর করতে বলা হয় বসে পড়ে ওটা দাঁড়াই গেলেন উত্তমটা বাদ দিয়ে অনুত্তম করার জন্য দাঁড়াই গেলেন না এই ধরনের কিছু জিনিস আছে এটা কোনো মুক্তি সমর্থন করবে না এর দ্বারা জনগণের কোন স্বভাব হয় আলেমরা যে এমন কাজ করে যেটা দ্বারা জনগণের স্বভাব হল না আল্লাহ কাছে একটু পাইল না এগুলো করলে ওই আলেমরা আসনের ময়দানে আল্লাহ কাছে আটকা পড়বে পাবলিকরা আছে আল্লাহ আমরা তো বর্তমান ইসলাম জানতাম না এই হুজুরদের পিছনে চলছে উনি প্রত্যেক বছর আমার কাছ থেকে একশো দুশো টাকা দিচ্ছে আর এই মেলার পড়াই দিতে এখন দেখতেছি আমার আমল নামায় এক ভালো করে ধোয়া বাইরে অনেকগুলো গুণা হয়ে গেছে এই হুজুরের দল উনি এগুলো পড়েন উনি এগুলো পড়েছে আমরা তো সাধারণ মানুষ আমরা জানি তখন এই আলেমরা বিপদে পড়ে এই জন্য সঠিক মিলাদ যদি পড়েন খুব ভালো পড়েন কোনো দিচ্ছে করবেন সব কিছু হবে না গোনা হবে আর গলতটাই বেশি চালু হয়ে গেছে সঠিকটা করতেছে না সম্ভব আমি বলে থাকি গলতটাকে গলত তার একটা প্রমাণ দিয়ে থাকি যে গলত খেলাপ হইতেছে এরকম কাজ হইত তাহলে যে হুজুর পড়াইল ওনার বাসায় আপনার কদিন পড়তে গেছে খুব নেকির কাজ হয়ে থাকে খুব বরকতের কাজ হয়ে থাকে এই বরকতটা ওনার দরকার নেই সব বরকত আপনার দরকার আর হুজুরের দরকার নেই ওনার মাথায় মাসে একবার হয় না কেন ওনার মাথায় এই মেলাটা হয় না কেন এই তাওয়াল্লা মেলা কেয়া বলা মেলান ওখানে টাকা পায় তো বলতেছিলাম যারা সবে বরাত মানে ঠিক আছে মানা তো ঠিক আছে কিন্তু সবে বরাতের নামে মানে যে এই খাস নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়ল নফল করার জন্য মসজিদে জমা হলো খালা তো তসবি তাহাজুদ জামাত করে পড়ল এইগুলো তো সরিয়াতে কোনো দলিল নেই প্রত্যেক বছর মাজারে গেল মাইকে কবিরা দিল আতসবাজি ফোটাইল ছেলেদের টাকা দিল আতসবাজি পুজো ফোটানো মসজিদ নিজের বাড়ি আলোকসজ্জা করলো আলোকসজ্জা যা অগ্নি পুজোরা করে থাকে মুসলমানদের কাছে দিনে এলেন না থাকায় অগ্নি পুজোকে তা নিয়ে রসুলের তরিকে কোথায় আর আমরা কোথায় অগ্নি পুজুকরা আলোক শ্রদ্ধা করে এটা আমরা লয়ে চিন্তা করি হালুয়া রুটি করে সারা বছর হালুয়া রুটি করে আজকে ইবাদতের দিন আজকে আপনি এটা করবেন ইবাদত কম করবেন আর তো বলতে ঘুমানবেন যখন ডাকনা দিলেন হালুয়া দিলে ব্যস্ত দিলেন আপনি দেখেন যখনই আল্লাহর পক্ষে বিশেষ রহমত কাজে হয় সবে বরাতে হয় সবে কদর হয় সেখানে শয়তানে বান্দাকে মাহরুম করার জন্য অন্য একটা কাজে লাগে সবে বলাতে আল্লাহ তারা আরাম ভাবে সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করে নির্দিষ্ট কয়েকটা গুণা ছাড়া সব গুণা মাফ করে দেবে এই সুযোগ থেকে বান্দাকে বঞ্চিত করার জন্য ইংলিশ এগুলো আবিষ্কার করে এগুলো আবিষ্কার করবে খুব ভালো থাকো নিজে খাও লোকজনে খেলাও আর জন্য আল্লাহর কাছে হ্যাঁ নামাজ পড়ে তেলাজ করে এস্তেফা করে টাইম না পাও ওইটার থেকে আমি মাহরুম করার জন্য এটা করবো আপনার না দিয়ে বিকল্প একটা খারা না করে ওটাতে খারানো যায় যেমন হাতিসটা আপনি তোমার রসলের নাম বললে অথবা নাম শুনলে তুমি সত্য ভয়ে গুরুত্ব আমার নবীর করে রহমত কাজের করো শান্তি নাজের করো যদি বলবে না তাকে নিকৃষ্টতম বকিল বলা হয়েছে আমরা যা কিছু পাইছি সব আল্লাহ রসুলের বদল আমরা ইমান পাই আল্লাহকে চিনতে পারছি হ্যাঁ নামাজ পড়তে পারছি সব আল্লাহ রসুলের বদল তিনি এইভাবে নিজে দান্তান শহীদ করে মাথা ভেঙে যদি দিনে দাওয়াত না দিত এত হাজার মাইল দূরে বসে আজকে আমরা মুসলমান হতে পারতাম না তিনি সাহাবাহিকামকে বলেন যে এইভাবে কোরবানি না করেছে আজকে আমরা ইসলাম পাইতাম যার ওখানে এত কিছু পাইলাম আমরা জান্নাত পাইছি যার ওখানে এই রসুলের নাম শুনে সাল্লাম না বলা কত বড় হোটেলি কত বড় কৃপণতা কল্পনা করা যায় সেটা শরীয়তের নির্দেশ এবং হাতির চাচ্ছেন যে ব্যক্তি আমার উপরে যত বেশি দূর পড়বে আসলে ময়দানে আল্লাহ রসুল বলেন সে আমার তত বেশি কাছে থাকবে কাছে থাকলে অবশ্যই সুপারিশ পাবে সাফাত পাবে কিন্তু কত বাজার হাতিসটা আছে একবার দুরুস্তরিফ করলেন আল্লাহ তালা তারপরে কমপক্ষে দশটা বাবদ তাদের করে তার আমলামা থেকে দশটা গুণা মুছে দেন এবং জান্নাতের ভিতরে তার দরজা তার পজিশন দশ ফুট উঁচা করে একবার দুই ফুট এই ফজিলাত থেকে মাহরুম করার জন্য সাজাবে বিকল্প খারাপ করব কি তোমার রসুলের নাম শুনলে উঁচু করে তোকে করতে লাগে চুপু করে কি করো চুপু করা চোখে লাগালো হাজির করে হাদিস কিতাব হাদিস বিভিন্ন হুজুরা তাবিজ দেয় যাতে কাজ না হয় তো অনেকে মন্তব্য করলো পরে তাহলে কোরআন চিন্তা হয়ে গেল আমি তাবিজ নিলাম হুজুরদের কাজ হলো নাকি এটা বলাটা ভুল তাবিজে যাওয়া এটা কোরআন হাদিস না কেন কোরআন হাদিস না একটা আয়াত লিখে দিবে একটা হাদিস লিখে দিবে অনেকে তো পুকুরি কালাম লেখে ওই তাবিজ ব্যবহার করলে তো ইমানের ক্ষতি হয় অনেক তাবিজ দাতা পুকুরি কালাম লেখে যারা কোরআন হাদিস লেখে তাদেরটা বলছে আয়াত লিখে দিবে কিন্তু ওই আয়াতটা লিখলে এই ফায়দা হবে এটা কি কোন আয়াতে আছে আমার কথা বুঝতে চেষ্টা করতে এটা একটা ক্লাস এটা একটা কোরআন আছে ক্লাস এটা সাধারণ কোনো বয়ান না আমি সাধারণ কোনো ওই কিস্তা কাহিনীর বয়ান করি ক্লাস আপনারা মাদ্রা করতে পারেন নাই এটা আপনাদের ক্লাস আপনারা যারা মাদ্রাসা করার তৌফিক হয় নাই এটা আমাদের মাদ্রাসা আমি সবক দিই ক্লাস হবে বিল কিছু হবে না হবে তাহলে অন্য কাজ আমি বলছি আয়াত তো লিখতে তাবি জলা কিন্তু এই আয়াতটা এই কাজ হয় এটা কোথায় আছে বুঝতে আমার কথা একটা হাদিস লিখতে হাদিস একটা দোয়া কিন্তু এইটা গলায় ধরে এই কাজ হয় এটা কোথায় আছে এটা তো কোথাও লেখা নেই ওইটা তো ওই আলেমরা চিন্তা করে করে আয়াতের সাথে মিলে এই আয়াতটা বলা হয়েছে এর সাথে সমস্যাটা কি হয় মেলে ওটা উদাহরণ নেই ইদার একটা সুরা আমপাড়ার একটা এই সোনার শ্যামতদিন কি হবে এটা বলা হয়েছে তার মধ্যে একটা কথা বলা হয়েছে ও আলমাত জমিন তার মধ্যে যা কিছু রক্ষিত আছে আমাদের লাশ থাকবে না জমিনের মধ্যে সব উপরে কথা তাহাল্লা এবং সে খালি হয়ে যাবে কি হয়ে যাবে এগুলা ও আলমাত না বিহা ও দিন জমিন তার মধ্যে যে মানুষের লাভ আছে সব তোমরা বালু করার মতো হয়ে যাবে আল্লাহ রুকুয়ে তোমার কিন্তু আবার পূর্ণাঙ্গ বডি হয়ে যাবে পূর্ণাঙ্গ বডি হয়ে যাবে কমর ওটাকে উপরে উঠে দেবে কেমন কায়ম হয়ে যাবে একটা অর্থ বুঝলেন জমিনের মধ্যে না মানুষ আছে সব বের বুঝলেন এই অর্থ এখন আপনি গেছেন যে এক মহিলা কোনো সব বেদনা উঠছে বাচ্চা হয়ে দিচ্ছে না হুজুর একটা তাবিজ দেয় কিন্তু কি দাবি এই আয়টা লিখবে এই পর্যন্ত লিখবে লিখে বলবে যে বাপ প্রাণে বাঁধবেন বাচ্চা হওয়ার সাথে সাথে ফেলবে এখানে বাচ্চা হওয়ার কি আছে এখানে আছে বলার আছে কেন লিখল সে চিন্তা করতেছে যে এই আয়াতে বলা হয়েছে জমিন তার ভিতর যা আছে সব বের করতেছে তাহলে এই মহিলার ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চা কি হয়ে যাবে হয়ে যাবে এই যে সূক্ষ্ম একটা কানেকশন আছে ওটা কিন্তু কোন আয়াত দ্বারা প্রমাণিত না কোনো হাদিসও বলা হয় নাই যে এক লিখে বাপ নামে বাংলে বাচ্চা হবে কোন হাদিসে নেই যারা তাবিজ লিখে তারা আয়াতের দিক চিন্তা করে দেবেন করছে এখন আল্লাহ চায় তো যদি আল্লাহ ভালো মনে করে তো অশিলা করে বাচ্চা হইতেও পারে আল্লাহ না চাইলে না হইতে পারে আপনি যে কইলেন আপনি তো মাছ দিলেন হুজুরকে নিয়ে তা বাচ্চা হয়নি সেটা চিন্তা করতে হয়েছে সেটা কি করতে হয়েছে চিন্তা করতে তা আপনি কল তাহলে কি কোরআন মিথ্যা হয়ে গেল তাহলে এখানে মিথ্যার কি হলো এক তাহলে বাচ্চা হবে এটা কোন আয়টা এটা কোন হাতিস কোথাও তো নেই তোর হুজুরে ধারণা তার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে তো ওনার ধারণা ঠিক ভুল হয়ে গেলে ওরা হাতে তুমি হয়ে গেল বুঝতেছেন আমার কথা বুঝতে হবে খালি শুনে গেলে হবে না আল্লাহ কি করতেছেন আল্লাহ রসুল কি করতেছেন দিকে যাইতে হবে বুঝতে হবে এই হলো তাবিজের তাবিজের হাকিকা এই হলো কি তাবিজ লেখে না তাবিজের কাজ সব ভুলে ওই ঘটনার সাথে ওই আয়াতের অর্থের সাথে সামান্য কোনো কিছু মিল পেন সামান্য কোনো দিক দিয়ে মিল পেন ওই আয়াতের লিখ এটা যদি তাদের না লাগে এই কথা বলা যাবে না তাহলে কি কোরআনের চিন্তা হয়েছে কখন কখন কোরআনটা জায়গায় ঠিক আছে তাবিজটা লোকেরা ধারণা করলি সেই তাবিজের কিতাবে আছে সেই তাবিজের কিতাবে আছে তার শরিয়াতে কোনো ভিত্তি নেই সে রসুলের নাম শুনে যদি কেউ চুচু করে চোখে লাগায় তো তার দৃষ্টি শক্তি বাড়বে তাবিজের কিতাব কোরআনেও না হাতিতেও না শেখে না তাবিজ হলো রসুলের নাম শুনে যে দুরুদ পড়তে হবে এটা করবে যে চুচু করলেন তাদের দুরুদ পড়াতে আদেশ ছিল এটা তো হলো না বেশিতে বেশি কি হলো আপনি একটা তদ্বির করলেন একটা তাবিজের উপর কি করলেন তাবিজের উপরে আমল করলেন কিন্তু দূরত করে সুন্দর করে আপনার দেখেন আমি এই কথাই করতে বিকল্প খাড়া হয়ে গেছে খাড়া হয়ে আসল জিনিসটা বাদ হয়ে গেছে তো সবে সরিয়ে একটা সাবেক আমার কাছে কাগজ আছে এটা আপনারা জোয়ার পরে ফটো করে দিতে তখন আপনার যদি পারেন একসাথে বিশ পঞ্চাশ কমি ফটো করে যাদের দরকার যাদের এলাকায় এই ধরনের লোক আছে যারা সবে করার পারে না তাদের ওখানে পেশ করে এই ফরি হাতিগুলো জবাব দেওয়া তুমি যদি মানো না এই হাতিগুলো কি হবে জবাব আর যেখানে এই সমাজ মানে, তারাই কাগজ না নিয়েও চলে তো তার কথা একগুলো অমান্য করতেছে তারাও ভুল করতেছে আর একগুলো টানতেছে কিন্তু বানাওয়া বিবাদত করছে বানাওয়া বিবাদত তারাও ভুলের মধ্যে আছে তাহলে ঠিক কি ঠিক এই যেহেতু অনেকগুলো শহীদ এবং হাসান এক ক্ষেত্রে হাতিদের নাম হলো হাসান আর একটা হাতিদের নাম হলো জয়ীফ ওই হাদিস তো সরাসরি গ্রহণযোগ্য আসাম এটাও সরাসরি গ্রহণযোগ্য জয়ীফ এর সাপোর্টে যে আরো হাদিস থাকে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য একই ধরনের কথা অন্য হাদিসে পাওয়া যেত এইরকম ক্ষেত্রে জয়ীফ হাদিস কি এগুলো বড় আলেমরা জানে আপনাদেরও জানতে হবে আমরা চেষ্টা করে জয়ীফ হাদিস একটা হলে গ্রহণযোগ্য না তোমার ওর সমর্থনে আর হাদিস থাকে তাও জবাব কিন্তু বৌদ্ধ হাদিস যেটা বৌদ্ধ বৌদ্ধ বলে ডাল বলে বানাওয়াট বলে এটা গ্রহণযোগ্য না এটা কি না গ্রহণযোগ্য তো সবে বলাটা তো আছে চোখ বন্ধ করে গ্রহণযোগ্য হাসান হাদিসে আছে এটাও গ্রহণযোগ্য জৈব হাদিসও আছে এই জৈবের সমর্থনে আটটা হাদিস আছে এরকম জৈব কি হয়তো আছে আসানও আছে আর জৈবটা আছে তার সমর্থনে কয়টা আছে আটটা হাদিস আছে সব লিখতে পারবো অস্বীকার করা যাবে তাতে কি করবো আমরা সব নির্যাতন আছে প্রমাণিত এই রাজকে আমরা কাজে লাগাবো এই রাজকে কাজে লাগাবো সফল নামাজ নর্মাল যে নিয়ম আছে এই নিয়মে যে কোনো সোরা দিয়ে সফল নামাজ পড়বে তেলাওয়াত করবে জিকির করবে জিকির আর আল্লাহর কাছে চাইবে দোয়া করবে যতদূর পারা যায় যতক্ষণ পারা যায় এই কাজ এই কাজ করবে তখন নামাজ পড়লেন যে কোনো সুরা আর কি করলেন জিকির করলেন আর জীবনে একবার কবরস্থানে যেতে পারে আল্লাহ রসেন একবার কবরস্থানে কিন্তু আমাকে প্রত্যেক করতে চায় শরীয়তে যেটা যতটুকু আছে ওটা কর্মতে সীমাবদ্ধ রাখতে হবে শুধু জীবনে একটাও দেখো আমি প্রত্যেক পর্যন্ত রাখতে আমার একবার যেতে পারবে ঘরও যাবে যেতে পারবে এই হলো এই রাষ্ট্রের করণীয় কাজেই আমরা ওই খাস নিয়মে পুরা পড়ব যেহেতু হাতিতে নেই ওটা ওটাকে যদি সর্বরতে নামাজ মনে করা হয় শূন্য হবে না বেদাত হবে যেহেতু হাতিতে নেই কোনো হাতিতে নেই

দুই নম্বর কি করতে হবে নিজের ঘরে নিজের ঘরে মসজিদ ফরজ নামাজের জন্য শূন্য নফল আসলে ঘরে পড়ার কথা তারপরও মসজিদে অনুমতি দেওয়া হয়েছে কেন যদি ঘরে যখন যায় এমন ঝামেলায় পড়ে তার পড়াই হয় বেশি ফজিলাতি দিবে কিন্তু তারা সব দেয় এই সমস্যার কারণে অন্তত শূন্যতা মোয়াক্কা দ্বারা উদ্ধার করার অনুমতি দেওয়া তা না হলে নকল নকল ব্যাপারে সব হাতিতেই ঘরে পড়ার জন্য তাকিদ করা হবে বস্তিতে পড়ার থেকে নকল ঘরে পড়লে সব বেশি কেউ ঘরে নামাজ পড়তে বলা হয়েছে আল্লাহ রসুল বলে তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না ব্যাখ্যা আছে ঘরকে কবর বানানোর অর্থ ঘরের মধ্যে নফল নামাজ না পড়া যে ব্যক্তি ঘরের মধ্যে নফল পড়ে না সে তার ঘরকে কি বানাইছে কবর বানাইছে কবরে যারা চলে গেছে তারা এখানে নামাজ পড়তেছে আপনিও পড়লেন না তারপর ঘরটা কবর হয়ে গেছে তাহলে দুই নম্বর ভুল হলো নকল পশ্চিম থেকে ঘরে পড়া সুস্থ এখন এইখানে লোকেরা চুক্তি খারাপ হবে শুধু ঘরে যা পড়তে বললেন এতে তো ঘুমা কি হয় কখন পড়ে ঘুমা পড়তে পড়লে তো সারা কাটতে পারতাম ঘরে পড়তে পেলেন এখন তার দুই ঘন্টা বেশি পারবে শুরু ধরবে মসজিদের লাইন আছে অনেক লোকের সমাগম আছে হ্যাঁ আওয়াজ আছে এইসব সরগোলের কারণে ঘুমান তো ওইখানে হলে আমি সারা এক পারতাম আপনি আমরা কইলেন কিন্তু দুই ঘন্টা বেঁচে হবে এই একটা প্রশ্ন আমি যে কথা বললাম ঘরে মারবেন এর একটা প্রশ্ন হয়েছিল এই প্রশ্নের জবাব এই মসজিদে করলে ইবাদতের সংখ্যা বাড়বে ইবাদতের সংখ্যা বাড়বে আর ঘরে করলে ঘুম যাবে লম্বা মারবেন না সংখ্যা কম হবে কিন্তু রসুলের শূন্য অনুযায়ী হবে ঘরে করলে শূন্য অনুযায়ী হবে সংখ্যা কম কিন্তু শূন্য চলে যায় হবে আর মসজিদে বললে সংখ্যা বেশি হবে কিন্তু কি নেই আর পরটা বেশি কাজে লাগে আপনার বাজার এই বাবার গণনা করা হবে ওজন করা হবে আসরের ময়দানে আমাদের ইবাদত গণনা করা হবে ওজন করা হবে এই জন্য আয়াত পড়ছি হাদিসে আল্লাহ বলেন আমি তোমাদের নেকিবদি ওজন করার জন্য দাড়ি পাল্লা কায়ে করি মাওয়াজিন মানে দাড়ি পাল্লা আমি আসরের ময়দানে নেকিবদি ওজন করার জন্য দাড়ি পাল্লা কায়ে করবো বলে পাল্লা দিয়ে গণনা করা হয় না পাল্লা দিয়ে ওজন করা হয় পাল্লা দিয়ে কেউ বলে না ওজন করে কোরআন আয়াত ওজন করা হয় ওজন করা হয় আচ্ছা হাতেরটা আছে আমি পাই ভূমিকায় তাই বলা হবে দুটা বাক্য এরকম আছে যা তোমাদের জবানে খুব সহজ জবানে খুব সহজ আল্লাহ কাছে খুব প্রিয় আর হাসনের ময়দানে দাড়ি পাল্লায় খুব দাড়ি পাল্লা কি খুব কি বলো দাড়ি পাল্লা খুব সংখ্যা বেশি পাওয়া হলো দাড়ি পাল্লা ওজন বলা হলো হ্যাঁ কোরআনা বলতে ওজন করা হবে হাদিসে বলতে তো ওজন করা হবে তা আপনি শূন্য তরিকে দুই ঘন্টা করলেন আলো শূন্য তাপিয়ে দশ ঘন্টা বললো বলেন চারটার ওজন বেশি হবে আপনার ওজন হবে আপনি বেড়া পার হয়ে গেলেন আর ওটা শূন্য নেই দেখতে বেড়ার ওজন দিবে কোন ওজন উঠবে কোন ওজন উঠবে না রক্ষিত যারা করলো খালাস তসবির জামাত করলো আল্লাহ তো জীবনও খালাস তসবির জামাত করেন নাই তিনি ফরজ নামাজ জামাত করতেন ফরজ নামাজ কি করতেন জামাত ওয়াজিবের মধ্যে দুই ঈদের নামাজ আর বেচারটা রমজান ওয়াজিবের মধ্যে দুই ঈদ আর বেতের তখন এই গেল ওয়াজিব আর সুন্নত সফরের মধ্যে আছে তারাবি আছে বৃষ্টি চাওয়ার জন্য ফলাফল চেষ্টা আছে চেষ্টা সূর্য গ্রহণ লাগলে ফলাফল কুসুম ফলাফল এই আছে নফলের এর বাইরে কোন নামাজের জামাত তিনি অনুমতি দেন নাই তাহাজের জামাত হবে না সালাতের জামাত হবে না সে জামাত করতে পড়বেন আপনি সুন্দর নেই আর অনেক পড়লেন সংখ্যা তো অনেক হয়ে গেল কিন্তু সুন্দর না থাকায় হাতের মাথায় দাঁড়িয়ে পাল্লা চলবে কোনো ওজন নেই কোন ওজন এই পরিয়াসের ভিত্তি বুঝতে হবে গণনা করা হবে না আমল কি করা হবে ওজন করা হবে ওজনটা কখন হবে ভিতরে শূন্য ঘরে পড়েন জামাত করবেন না ঘরে পড়ার ভিতরে শূন্যত আছে জামাত নকল নামাজের জামাত না করার মতো কি আছে শূন্যত এটা ওজন হয়ে গেল বেড়াপা দুই নম্বর তারা মসজিদে তারা মসজিদে নামাজ পড়ছে আপনি দুই ঘন্টা পর ঘুমাই গেল ঘুমে ধরছেন জিতে আছে বিবাহের মধ্যে তো ঘুমে ধরে ঘুমাই গেল আবার উধান নিয়ে করে ঘুমাই গেল কোরআন তেলাওয়াত পড়তে যাও নবল নামাজ পড়তে তো ঘুমে যাও তাহলে রসুলের অর্ডার ঘুমায় যাও কি নিয়েছে ইনশাল্লাহ একটু ঘুমায় আবার উঠতে চেষ্টা করবে এই নিয়ে তুমি ঘুমাই দাও তো তোমার ভোটটাই বাজার হয়ে গেল আপনি যে ঘুমাই গেলেন দুই ঘন্টা ঘুম আগে দুই ঘন্টা এক ঘন্টা তো বললামই ওজন হবে এমন বলছেন যে ঘুমাই গেলেন এটাও কাজে লাগে ঘুমাইছেন আপনার মর্জি মতো না আপনার আমি হুকুম মতো আপনি ঘুমাইছেন নতুন হুকুম মতো আর ওরা বলছেন যে আমার পক্ষে আল্লাহর হুকুম খারাপ ওদের থালা তরকারির দাম বেশি হবে তারপরে ঘুমের দাম বেশি হবে আপনার ঘুমের পিছনে ওষুধের শুনবে তো ওদের থালা তরকারি ওদের সবিনা ওদের গলত মিলাস ওদের হাজুদের জামাত কোনটার মধ্যে কি নেই কোনো সব পাবে না আমি ঘুমাই কি পাবেন সব পাবেন আমার মধ্যে কি হলো বুঝলাম ঘুম আসছে ক্ষতি কি হলো তো ঘুমায় তো খরচ হয়ে গেছে ওখানে আল্লাহ রসুলের অর্ডার হয়ে গেছে ঘুমে চলে ঘুম পাও তা না হলে উল্টা পড়ে ফেলতে পারো বদ্ধ হয়ে যাবে ঘুমায় দাও ঘুমে তো যাওয়া দেখা গেছে দুই ঘন্টা করলেন এটা আপনার লাভ বেশি ঘুমায় গেলেন ওটাও কি লাভ তো কিছু কথা আজকে হলো ইনশাআল্লাহ বাকি কথা সামনে তোমার আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর মর্জি মোতাবেক আমল করার তো অভিজ্ঞতা একটু বসা থাকে